সৈয়দুল আম্বিয়া নবী সৈয়দুল আনাম আমার অন্তর কাঁদে বিরহে তোমার সৈয়দুল আম্বিয়া নবী সৈয়দুল আনাম আমার অন্তর কাঁদে বিরহে তোমার আসমান কাঁদে জমিন কাঁদে তোমারি প্রেমে চাই শুধু তোমার দেখা এ ভুবনে আসমান কাঁদে জমিন কাঁদে তোমারি প্রেমে চাই শুধু তোমার দেখা এ ভুবনে সবাই শুধু চায় তোমার প্রেমের অধিকার সবাই শুধু চায় তোমার প্রেমের অধিকার আমার অন্তর কাদে বিরহে তোমার সাইয়েদুল আম্বিয়া নবী সাইয়েদুল আনাম সাইয়েদুল আম্বিয়া নবী সাইয়েদুল বাসার আমার অন্তর কাদে বিরহে তোমার মোহাম্মদ মুস্তফা যে মুক্তির দিশারি তোমারই সিলাই দেব ফুল সিরাত পারি মোহাম্মদ মুস্তফা যে মুক্তির দিশারি তোমারই সিলাই দেব ফুল সিরাত পারি সিলা দিনে তোমার না হবে না যা সিলা দিনে তোমার না হবে না যা আমারই অন্তর কাঁদে বিরহে তোমার সাইয়দুল আম্বিয়া নবী সাইয়দুল আনাম সাইয়দুল আম্বিয়া নবী সাইয়দুল বাশার আমার অন্তর কাঁদে বিরহে তোমার রাত্রি নিশি আধার যখন চারিদিক ভরে তোমারি বিরহে আমার করুণা ঝরে রাত্রি নিশি আধার যখন চারিদিক ভরে তোমারি বিরহে আমার করুণা ঝরে স্বপনে যুগে তুমি দেখা দাও একবার স্বপনে যুগে তুমি দেখা দাও একবার আমারই অন্তর দেবী রহে তোমার সাইয়েদুল আম্বিয়া নবী সাইয়েদুল আনাম সাইয়েদুল আম্বিয়া নবী সাইয়েদুল বাসার আমারই অন্তর দেবী রহে তোমার আমারই অন্তর দেবী রহে তোমার আমার অন্তর কাঁদে বিরহে তোমার